তারা হয় আকামুসলা সাত নম্বর হলো সাত গেল আট নম্বর হলো ওয়া আমরহম সৌরা বাইনাহুম ওয়া আমরহম সৌরা বাইনাহুম তাদের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় সুরার ভিত্তিতে সুরার ভিত্তিতে সুরা মানে পরামর্শের ভিত্তিতে তাদের একবারে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে যাবতীয় কাজ সম্পাদন করা হয় সৌরার ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে এজন্য আরব বিশ্বে পার্লামেন্টকে বলা হয় মাজদেশে সৌরা আরব বিশ্বে যেসব পার্লামেন্ট থাকে ওই পার্লামেন্টের নাম হলো মাজদেশে সুরা মানে এটা পরামর্শ পরিষদ হ্যাঁ, এটা হলো আল্লাপাক নাম দিয়েছেন ওয়া আমরহম সুরা বাইনাহম মোমিনদের সকল কার্যক্রম চলবে সুরার ভিত্তিতে অর্থাৎ যেই সিদ্ধান্তটা নেওয়া হবে এই সিদ্ধান্তের সাথে যত মানুষ জড়িত থাকবে তাদের পরামর্শ নেওয়াটা ফরজ মানে যাদের জন্য এই পরামর্শ মানে এই সিদ্ধান্ত তাদের পরামর্শ নিতে হবে তাদের পরামর্শ নিলে এই কাজটা এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করলে উপকারিতা আসবে আর তাদের পরামর্শ না নিয়ে যদি সাফাই দেওয়া হয় তাহলে এটা উপকারের পরিবর্তে ক্ষতি হবে এবং ওই মানুষগুলা থেকে পরামর্শ নিয়ে যদি সিদ্ধান্তটা নেওয়া হয় তো ওই মানুষগুলা স্বতঃস্ফূর্তভাবে এই বিষয়টা মেনে নিবে যেটা তো আমরাই সিদ্ধান্ত দিচ্ছি কিন্তু যখন তাদের পরামর্শ বিহীন একজন এককভাবে সিদ্ধান্ত নিয়ে বাকিদেরকে বলবে যে আপনারা এটা করেন তো তারা বলবে যে এটা তো আমরা জানি না আমাদের পরামর্শ নেই নাই উনি একা ছাপাই দিছে আমাদের উপরে বাস এটা পালনের ক্ষেত্রে তাদের মধ্যে ওই স্বতঃস্ফূর্তটা আসবে না এই জন্য খোলাফায়ের আসে দিন নবিসামের কালের পরে সুরার ভিত্তিতে নির্বাচিত হতেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তিনি কিভাবে নির্বাচিত হয়েছিলেন সুরার ভিত্তিতে তিনি প্রথমে বড় বড় সাহাবাই কেরাম তারা তাকে সমর্থন দিচ্ছেন এরপরে যত কাউম যত গোত্র আরবে ছিল মদিনা থেকে শুরু করে যতটুকু ইসলামের বিস্তৃতি ছিল এই অঞ্চলের কাউমদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় লোক আবু বকর রাদি আল্লাহ সহ ওমর রাদি আল্লাহ উসমান রাদি তারা সবাই তাদেরকে দাওয়াত দিলেন দাওয়া দিয়ে আবু বকরকে খলিফা করার ব্যাপারে আবু বকরের হাতে বায়াত নিলেন সোহান অর্থাৎ তারা সমর্থন দিলেন এটাই হলো সৌরা মানে একেবারে সব জনগণ থেকে মত নিতে হবে তা না সব জনগণ থেকে মত নিতে গেলে সমস্যা আছে ইসলাম এটা সমর্থন করে না কারণ এক পাশে আপনার উনপঞ্চাশটা শক্তিশালী ঘোড়া আরেক পাশে একান্নটা গাদা কোনগুলা শক্তিশালী হ্যাঁ উনপঞ্চাশটা তাজা সবল ঘোড়া আরেক পাশে একান্নটা গাদা সবগুলা তো এখন এখানে শক্তিশালী হবে কোনটা ইসলাম বলে ওই উনপঞ্চাশটা শক্তিশালী কিন্তু পৃথিবীর অন্য মানুষেরা বলে একান্নটা শক্তিশালী দুইটা বেশি কিন্তু ওইটা যে একান্নটা গাদা ওইটা মানুষের কাছে বিবেচ্য বিষয় কিন্তু আল্লাহ সুবাহতাল্লার সুরা এর ব্যতিক্রম আল্লাহ সুবাহতাল্লার সুরা হলো এক পাশে যদি দশটা তাজা গাদা ঘোড়া থাকে আরেক পাশে যদি নব্বইটাও গাদা থাকে তো দশটা ঘোড়ার দাম বেশি আল্লাহর কাছে আল্লাহর সুরার সিস্টেম হলো এটা জন্য একজন আলেমের সিদ্ধান্ত একজন আলেমের বোট আর এক সাধারণ মানুষের বোট দুইটা আল্লাহর কাছে সমান না তারপরে একজন নারী আর একজন পুরুষ এই দুজনের মতামত কিন্তু সমান না এই জন্য দুজনের সাক্ষীর মধ্যে ইসলাম পার্থক্য করেছে একজন পুরুষের সাক্ষী আর দুজন নারীর সাক্ষী সমান কারণ নারীদের সাক্ষ্যদানের ক্ষেত্রে অনেক উল্টাপাল্টা আছে মানে আল্লাহ পাক তাদের ফেতরত তাদের মেজাজ জানেন যে তারা ভুলে যাইতে পারে বা বিভিন্ন ভয়ভীতি তাদের মধ্যে বেশি কাজ করতে পারে অনেক কারণ আছে আল্লাহ সুবান ভালো করে জানেন এই জন্য আল্লাহ সুবান যে সুরা এই সুরার জন্য একেবারে ওই সব মানুষের মতামত নেওয়া লাগবে না ওই অঞ্চলের যারা প্রতিনিধিত্ব করবে নেতৃস্থানীয় লোক যারা হক বাতেল পার্থক্য করার মতো যাদের ওই বুদ্ধি ওই জ্ঞান ওই বিবেক আছে এই সমস্ত মানুষদের থেকে মতামত নেওয়া হবে অমরাদি রাদি আল্লাহ তালানোর খেলাফতে ঠিক এইভাবে মতামত নেওয়া হয়েছে ওসমানের সময় এইভাবে নেওয়া হয়েছে আলী রাজি আল্লাহ তালানোর সময় এইভাবে নেওয়া হয়েছে এটাই হলো আমরহুম সুরা বাইনাহ আল্লাহ পাক বলছে মোমিনদের সব কার্যক্রম পরিচালিত হবে সুরার ভিত্তিতে কয়টা গেল